কোন জামানাই এলাম রে ভাই কোন দেশে এলাম যেদিকে গেলাম শুধু নারী দেখতে পেলাম কোন জামানাই এলাম রে ভাই কোন দেশে এলাম যেদিকে গেলাম শুধু নারী দেখতে পেলাম কোন জামানাই এলাম রে ভাই কোন দেশে এলাম যেদিকে গেলাম শুধু নারী দেখতে পেলাম রাস্তাঘাটে যায় না চলা এই নারীদের ভিড়ে শার্ট প্যান্ট ইন করে শহরে বন্দরে রাস্তাঘাটে যায় না চলা এই নারীদের ভিড়ে শার্ট প্যান্ট ইন করে শহরে বন্দরে মার্কেটেতে যায় আমি পুরুষ নাহি পেলাম রে কুঞ্জামানাই এলাম কুঞ্জামানাই এলাম রে ভাই কোন দেশে এলাম যেদিকে গেলাম শুধু নারী দেখতে পেলাম কোন জামানায় এলাম রে ভাই কোন দেশে এলাম যেদিকে গেলাম শুধু নারী দেখতে পেলাম কি জামানা আইল আমার সোনার বাংলাদেশে নারী পুরুষ বস্ত্রবিহীন একই মঞ্চে নাচে কি জামানা আইল আমার সোনার বাংলাদেশে নারী পুরুষ বস্ত্রবিহীন একই মঞ্চে নাচে অশ্লীলতা বেহাপনা ভরে গেছে ভাই অশ্লীলতা বেহাপনা ভরে গেছে ভাই রে কুঞ্জামানাই এলাম কুঞ্জামানাই এলাম রে ভাই কোন দেশে এলাম যেদিকে গেলাম শুধু নারী দেখতে পেলাম কোন জামানায় এলাম রে ভাই কোন দেশে এলাম যেদিকে গেলাম শুধু নারী দেখতে পেলাম স্বামীর হুকুম মানে না বেপর্দা নারী স্বামীর কথা ছেড়ে দিয়ে ঘুরে বাড়ি বাড়ি স্বামীর হুকুম মানে না বেপর্দা নারী স্বামীর কথা ছেড়ে দিয়ে ঘুরে বাড়ি বাড়ি এনজিওদের কথা মতে চলছে চিরকাল এনজিওদের কথা মতে চলছে চিরকাল রে কোন জামানাই এলাম কোন জামানাই এলাম রে ভাই কোন দেশে এলাম যেদিকে গেলাম শুধু নারী দেখতে পেলাম কোন জামানাই এলাম রে ভাই কোন দেশে এলাম যেদিকে গেলাম শুধু নারী দেখতে পেলাম উচিত কথা বলতে গেলে হবে আমার দোষ মৌলবাদী গালি দিয়া করবে রে বিদ্রোহ উচিত কথা বলতে গেলে হবে আমার দোষ মৌলবাদী গালি দিয়া করবে রে বিদ্রোহ এ সমাজে চলাফেরা হলো এখন দায়ী এ সমাজে চলাফেরা হলো এখন দায়ী রে কোন জামানায় এলাম কোন জামানায় এলাম রে ভাই কোন দেশে এলাম যেদিকে গেলাম শুধু নারী দেখতে পেলাম কোন জামানায় এলাম রে ভাই কোন দেশে এলাম যেদিকে গেলাম শুধু নারী দেখতে পেলাম কোন জামানায় এলাম রে ভাই কোন দেশে এলাম যেদিকে গেলাম শুধু নারী দেখতে পেলাম